Peace. আমার কাছে মনে হয় যে যারা স্কুলে পড়াশোনা করে বা এই মুহূর্তে রাজীবকে শুনছে তাদের মধ্যে একটা এরকম ফ্যান্টাসি আছে হ্যাকারদের নিয়ে যে হ্যাকাররা আসলে অনেক মেরিটোরিয়াস আনডাউটেডলি এটা একটা সত্যি ব্যাপার যে হ্যাকাররা আসলেই অনেক মেধাবী হয় তাদের মেধা আসলে বই পুস্তক কেন্দ্রিক না মানে আমরা হয়তো একটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেললাম বা একটা যে কোনো কিছু মুখস্থ করে ফেললাম এবং পরীক্ষায় সেটা কপি পেস্ট করে দিয়ে আসলাম এবং ভালো মার্ক পেলাম এটাকে হয়তো আমরা মেধা বলি বাট মানে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু হ্যাকিং ব্যাপারটা একটা অন্যরকম মেধা এটা আসলে যারা হ্যাকিংয়ের সাথে জড়িত তারাই হয়তো এটাকে এক্সপ্লেন করতে পারবে আমরা বাইরে থেকে হয়তো জাস্ট এতটুকুই বলতে পারি যে হ্যাকিং করতে আসলে মেধা লাগে মানে মাথায় ঘিলুর প্রয়োজন হয় হ্যাকিং নিয়ে আসলে এর আগে অনেক কথাবার্তা হয়েছে এর এত এত ইনসিডেন্ট রয়েছে পৃথিবীতে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না to me hacking is an art মানে এটা সত্যি মানে এটা বলতে আসলে দ্বিধাবোধ করার মতো কিছু নেই যে হ্যাকিং আসলে অন্য লেভেলের একটা বিষয় যদিও আমাদের মানে যারা স্কুলে পড়াশোনা করে মানে যারা এই মুহূর্তে আমাকে শুনছো তাদেরকে একটা বিষয় বলতে চাই আমরা হয়তো হ্যাকিং বলতে বুঝি হচ্ছে ফেসবুক আইডি হ্যাক করা কারো পেজ হ্যাক করা ইউটিউব হ্যাক করা এই বিষয়গুলোকে হয়তো আমরা হ্যাকিং মনে করি কিন্তু আসলে হ্যাকিং ব্যাপারটা এখন আর এই পর্যায়ে নেই এগুলো আসলে হ্যাকিংয়ের একদম সবচেয়ে নিচু স্তরের কাজ মানে এখন হ্যাকিং ব্যাপারটা আসলে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন YouTube hacking Facebook hacking Insta hacking WhatsApp hacking এগুলোকে আসলে এর কোনো কাতারেই ধরা হয় না আমরা এমন একটা যুগে বসবাস করছি যে যেখানে স্যাটেলাইট হ্যাকিং হচ্ছে ড্রোন হ্যাকিং হচ্ছে মানে সামরিক যে ড্রোনগুলো আছে মিসাইল হ্যাকিং হচ্ছে এমনকি এক দেশ থেকে আরেক দেশে সিসিটিভি হ্যাকিং হচ্ছে এবং সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের যে ডেটা সেন্টার আছে সেখানে হচ্ছে ভাইরাস ইনজেক্টেড করা করে দেওয়া হচ্ছে এমন একটা লেভেলে আমরা পৌঁছে গিয়েছি তো সেইখানে আসলে এই ফেসবুক হ্যাকিং বা অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম হ্যাকিং এগুলো আসলে মানে ওইভাবে দেখা হয় না আগে যেভাবে হচ্ছে গুরুত্বের সাথে দেখা হতো তবে হ্যাঁ স্কুলে পড়াশোনা করছে এরকম হ্যাকার যদি এরকম কাজ করে থাকে সেক্ষেত্রে হয়তো তার জন্য এগুলো নেক্সট লেভেলে যাওয়ার মতো একটা ব্যাপার যাই হোক আমি আবার কাউকে ইন্সপায়ার করছি না যে ফেসবুক হ্যাক করো বেশি বেশি ইউটিউব হ্যাক করো এগুলো আসলে অন্যায় কাজ এগুলো করা উচিত না এবং যারা অন্যায় করে তারা হয়তো বা আমার কথা শুনবেও না তো সেক্ষেত্রে আমি ব্যাপারটাকে স্কিপ করি আমি বরঞ্চ একজন হ্যাকারকে নিয়ে কথা বলি যেই হ্যাকারের ব্যাপারে জানতে চেয়েছিল আমাদের একজন শ্রোতা ইকবাল আবিদ আমার যে পেজ আছে সেই পেজে হচ্ছে সে ইনবক্স করেছিল এই হ্যাকারের সম্পর্কে বলার জন্য আমি জানি না যে সে এখন আমাকে শুনছে কিনা যদি সে আমাকে শুনে থাকে তাহলে অবশ্যই শাউট আউট দেবেন আপনি জানাবেন যে আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি জনাথন জেমস আমেরিকার ফ্লোরিডার এই হ্যাকার সতেরো বছর বয়সে হ্যাক করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইট এটা আসলে চারটিখানি কথা নয় এত অল্প বয়সে নাসার মতো ওয়েবসাইট হ্যাক করার যে বিষয়টা সেটা আসলে বাহাবা কুরানোর মতো আবার একই সাথে অপরাধেরও একটা কাজ জনাথন জেমস খুব অল্প বয়সেই আত্মঘাতী হয়ে ওঠেন এবং খুব অল্প বয়সে মারা যান তার সম্পূর্ণ লাইফ যদি আপনি শোনেন আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো কোনো মুভির প্লট শুনছেন মানে মনে হবে যে এরকম টাইপের গল্প তো আমি কোনো একটা মুভিতে দেখেছিলাম আমি জানি না যে জনাথন জেমসকে নিয়ে কোনো মুভি তৈরি হয়েছে কিনা যদি আপনার এ বিষয়ে কোনো ধারণা থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন জনাথনের পুরো নাম জনাথন জোসেফ জেমস উনিশশো সালের বারোই ডিসেম্বর ফ্লোরিডার পাইন ক্রেস্টে তার জন্ম ছোট থেকেই কম্পিউটার এবং কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশের প্রতি জনাথনের অমোঘ একটা আকর্ষণ ছিল তো তিনি ছিলেন আমেরিকার প্রথম কিশোর হ্যাকার যিনি সাইবার অপরাধের জন্য জেলে গিয়েছিলেন যদিও জনাথনের দাবি ছিল যে তিনি ছিলেন একজন এথিক্যাল হ্যাকার এখানে এথিক্যাল হ্যাকার বলতে বোঝানো হচ্ছে তাদেরকে যারা ভালো কাজের জন্য নিজেদের হ্যাকিং বিদ্যাকে কাজে লাগান কিন্তু একদম শুরুতে তিনি আসলে এথিক্যাল হ্যাকিং এর সাথে জড়িত ছিলেন না মাত্র পনেরো বছর বয়সে তিনি প্রথম সাইবার অপরাধ করেন এবং জেলে যান মাত্র ষোলো বছর বয়সে উনিশশো সালের অগস্ট থেকে অক্টোবরের মধ্যে বেল সাউথ ও মিয়ামি ডেড স্কুলের ওয়েবসাইট সহ একাধিক ওয়েবসাইট হ্যাক করেন জনাথন আর এর মাধ্যমেই আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসেন জনাথন জেমস এত অল্প বয়সে এই ওয়েবসাইট ওই ওয়েবসাইট ঘুরে জনাথনের হ্যাকিংকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখছিলেন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাই নির্দেশ আসে জনাথনের অজান্তেই তার উপর কড়া নজরদারি চালানোর আর এরই মধ্যে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সির একটি ওয়েবসাইটে উকি ঝুঁকি মারতে থাকেন জনাথন যেহেতু তিনি সার্ভেলেন্সের মধ্যে ছিলেন যার কারণে গোয়েন্দারা এটা বুঝতে পারে যে জনাথন হয়তো বা কোনো একটা কিছু করার ফোন দিয়ে আটছে এই ওয়েবসাইটের সাথে যার কারণে সাথে সাথেই জনাথনকে আটক করে গোয়েন্দারা আটক হবার পর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি এটা স্বীকার করেন যে তিনি ওই ওয়েবসাইটে একটি অবৈধ সিস্টেম ব্যবহার করেছেন আর এই সিস্টেম ব্যবহারের জন্য ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সির ওয়েবসাইটের অনেক স্পর্শকাতর তথ্য চলে আসে তার কাছে এবং তিনি নিজেও এই বিভাগের দশটি কম্পিউটারকে নজরদারিতে রেখেছিলেন বলে স্বীকার করেন এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং কারণটা হচ্ছে গিয়ে যে গোয়েন্দারা তার উপর নজরদারি শুরু করেছিল কারণ তিনি এই বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করছিলেন বারংবার তিনি এই ওয়েবসাইটে ঢুকছিলেন অন্যদিকে তিনি নিজেই এই বিভাগের দশটি কম্পিউটারকে সার্ভেলেন্সের মধ্যে নিয়ে এসেছিলেন মানে নিজেই এই কম্পিউটারগুলোর উপর তিনি নজরদারি করছিলেন যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল ঠিক তখনই নাসা দাবি করে যে জোনাথন তাদের ওয়েবসাইট হ্যাক করেছে মানে জনাথন নাসার ওয়েবসাইটেও এমন কিছু অবৈধ সফটওয়্যার ব্যবহার করেছে যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের গুরুত্বপূর্ণ কিছু উপাদান নিয়ন্ত্রণ করতে পারত জনাথন মানে এই বিষয়টা এরকম যে আইএসএস মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল জনাথনের মানে এই বিষয়টা একটু আপনাকে চিন্তা করতে হবে যে একজন হ্যাকার কোন পর্যায়ে গেলে আইএসএস কে হ্যাক করে ফেলেছে মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারত তার কম্পিউটার দিয়ে এটা একটু আপনাকে চিন্তা করতে হবে যে ওই হ্যাকারের ক্যাপাবিলিটি কোন পর্যায়ের গোয়েন্দারা হয়তো জনাথনের ক্যাপাবিলিটি সম্পর্কে জানতো না যখন নাসার তরফ থেকে একটা অভিযোগ আসে তখনই তারা নড়ুচড়ে বসে তারা জনাথনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে আর এর জন্য দু সালের ২৬ জানুয়ারি জনাথনের বাড়িতে হানা দেয় প্রতিরক্ষা বিভাগ নাসা এবং পাইন ক্রেস্ট পুলিশের কর্মকর্তারা তার বাসায় অভিযান চালিয়ে যে সকল প্রমাণ তারা উদ্ধার করে সেই প্রমাণ পেয়েও গোয়েন্দা সদস্যরা এটা বিশ্বাস করতে পারছিলেন না যে চোদ্দ পনেরো বছরের একজন বালক কিভাবে নাসার এরকম একটা বিষয়কে হ্যাক করে ফেলতে পারে সকল প্রমাণ সংগ্রহের পর দু সালের একুশে সেপ্টেম্বর জনাথনের সাজা ঘোষণা করা হয় তবে খারাপ উদ্দেশ্য না থাকার জন্য এবং কম বয়স হওয়ার জন্য জেমসকে আঠারো বছর বয়স পর্যন্ত গৃহবন্দী থাকার সাজা শোনানো হয় পাশাপাশি তাকে নাসা এবং প্রতিরক্ষা বিভাগের কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখার নির্দেশও দেওয়া হয় পাশাপাশি জনাথনের কম্পিউটার ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় ওই শুনানিতে এটাও উল্লেখ করা হয় যে জনাথন যদি প্রাপ্তবয়স্ক হতেন তাহলে তার অপরাধের জন্য অন্তত পক্ষে দশ বছরের সাজা তাকে শোনানো হতো এরকম একটা পরিস্থিতিতে মুশড়ে পড়েছিলেন জনাথন এবং হ্যাকিং থেকে নিজেকে দূরেই রেখেছিলেন তিনি কিন্তু দু সালের সতেরোই জানুয়ারি ডিপার্টমেন্টাল স্টোর টিজেক্স এর কম্পিউটার হ্যাক হয়ে লক্ষ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় হ্যাকারদের এই একই চক্র Boston Market Barnes and Noble Sports অথরিটির মতো ওয়েবসাইটও হ্যাক করে ফেলে এই হ্যাকিংয়ের পেছনে যিনি প্রধান ছিলেন যার নাম অ্যালভার্ট গঞ্জালেস হ্যাকিং করে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন এবং অ্যালভার্টের দলে এমন কয়েকজন সদস্যও ছিল যারা জনাথনের বন্ধু এবং পূর্ব পরিচিত যার কারণে অপরাধীকে খুঁজতে খুঁজতে আবার জনাথনের দোর গোড়ায় এসে পৌঁছায় গোয়েন্দা সদস্যরা জোনাথনের পাশাপাশি তার ভাই ও তার বান্ধবীর বাড়িতেও অভিযান চালায় সরকারি গোয়েন্দারা তারা এটা মনে করছিল যে এই কোটি কোটি টাকার হ্যাকিংয়ের পেছনে অবশ্যই জনাথনের হাত আছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ওই হ্যাকারদের দলের সঙ্গে জনাথনের কোনো যোগ সাজস খুঁজে বের করতে পারছিলেন না তারা তবে জিজ্ঞাসাবাদ চলতে থাকে গোয়েন্দা কাস্টডিতে থাকা অবস্থাতেই দু সালের আঠারোই মে জনাথনকে তার বাথরুমে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার ডেড বডির পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছিল সেই সুইসাইড নোটে লেখা ছিল আমি সত্যি টিজেক্সের কম্পিউটার হ্যাক করিনি কিন্তু তবুও এর মধ্যে আমাকে জোর করে আনা হচ্ছে বিচার ব্যবস্থার উপর আমার কোনো বিশ্বাস নেই সম্ভবত আমার এই চিঠি জনসাধারণের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাবে যেভাবেই হোক আমি এই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এটাই আমার একমাত্র উপায় ময়না তদন্তে এটা উঠে আসে যে তিনি তার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন এবং ওই সময়টাতে তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর আমার কাছে মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন যে এই পুরো ব্যাপারটা একটা প্যাথেটিক ব্যাপার ছিল যদিও সে দাবি করেছে সুইসাইড নোটে যে সে টিজেক্স এর কম্পিউটার হ্যাক করেনি কিন্তু তারপরেও গোয়েন্দারা গঞ্জালেসের সাথে তার একটা মিল খোঁজার চেষ্টা করছিল যাতে সে সাজা পায় কারণ প্রথমবার সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য তাকে সাজা দেয়া হয়নি যার কারণে গোয়েন্দারা অনেকটা বলতে পারেন যে এরকম একটা প্ল্যান করছিল যে যে কোনোভাবে এই হ্যাকিং ইনসিডেন্টের সাথে তাকে যেন ইনক্লুড করা হয় যাই হোক এই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনি কতটা এনজয় করেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যদি আরও কোনো তথ্য ইনক্লুড করার থাকে তাহলে অবশ্যই সেটি আপনি আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করবেন আমি চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আমি নিতে চাচ্ছি ছোট্ট আরেকটা বিরতি বিরতির পর ব্যাক করছি সো কোথাও যাবেন না সাথেই থাকুন